নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আত্মা করার ক্ষেত্রে সববে সববে মিল থাকতে হবে কারণে কারণে মিল থাকতে হবে প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রে কারণে কারণে মিল থাকতে হবে কারণ কারণ মানে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো মিয়া মাগরিবের নামাজ পড়ছো ভালো কথা প্রথম দুই রাকাতে জোরে জোরে কেরাত পড়ছ আরেক রাখাতে আসতে পড়লে কেন এসার নামাজের প্রথম দুই রাখাতে জোরে কেরাত পরের দুই রাখাতে আসতে কেন জোহরের নামাজ চার রাকাত কেন মাগরিবের নামাজ তিন রাকাত কেন কি জবাব দিবেন যে এটা কার আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে মাগরিবের নামাজ তিন রাকাত কেন মাগরীবের নামাজ চার রাকাত হলে অসুবিধা কি বা জোহরের নামাজ চার রেখাত কেন জোহরে আসরে কেরাত আসতে পড়ো কেন মাগরিবে দুই রাকাতে জোরে পড়লে এক রাকাতে আসতে পড়লে এটার কারণ কি এটার জবাব কি আল্লাহ রসুল সাল্লাহ এইভাবে পড়েছেন এইভাবে শিখাইছেন এইভাবে দেখাইছেন আল্লাহ রসুল দেখানোর কারণে শিখানোর কারণে আমিও এই কারণেই করি কারণে কারণে মিলে গেছে কারণে কারণে মিলতে হবে সববে সববে মিলতে হবে কারণে কারণে যদি না মিলে এটা সুন্নতের আত্মাবা হবে না এই জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নবী সাল্লামের কারণের সাথে আমার কারণ মিলতে হবে যদি কারণে কারণে না মিলে এটা সুন্নতের আত্মাবা হবে না পাঁচ নম্বরে খেয়াল রাখতে হবে জিনসে জিনসে মিলতে হবে প্রকরণে প্রকরণে মিলতে হবে প্রকারে প্রকারে মিলতে হবে যদি জিনসে জিনসে না মিলে এটা সুন্নতের এত্তেবা হবে না যেমন কোরবানি আসলো আমি বললাম একটা বড় হাঁস দিয়ে বড় মুরগি দিয়ে কোরবানি দিয়ে দিব দেওয়া যাবে দেওয়া যাবে না কেন অথবা আমি বললাম যে একটা বড় ঘোড়া দিয়ে এবার কোরবানি দিব একটা বড় ঘোড়া কিনে ঘোড়া দিয়ে কোরবানি দিয়ে দিলাম দেওয়া যাবে কেন যাবে না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যে বাহিমাতুল আনআম দিয়ে কোরবানি করার কথা বলছেন ওই প্রকরণের সাথে ওই জিন্সের সাথে হাঁস মুরগি ঘোড়া এগুলো মিলে নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লা মহিষ দিয়ে কোরবানি দেন নাই আমরা কিন্তু মহিষ দিয়েও কোরবানি দিই মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা জি কেন যাবে প্রকারে প্রকারে মিলে গেছে জিনছে জিনছে মিলে গেছে কারণ গরু আর মহিষ একই জাত একই প্রকার একই জিন্স গরুরই একটা প্রকার হলো মহিষ গরুরই একটা প্রকার একটা জিন্স হলো মহিষ মানে গরু বিভিন্ন রকমের হতে পারে তন্মধ্যে মধ্যে এক ধরনের গরুর নাম হলো মহিষ এটা জিনসে জিনসে মিলে গেছে এজন্য করা যাবে কিন্তু মুরগির সাথে হাঁসের সাথে ঘোড়ার সাথে জিনসে জিনসে মিলে নেই তাহলে সুন্নতের আত্মাবার ক্ষেত্রে এটা মিলতে হবে কয়টা গেছে ছয়টা গেছে সাত নম্বরে মিলতে হবে কদরে কদরে মিলতে হবে পরিমাণে পরিমাণে মিলতে হবে নবী সাল্লু আলাইসাল্লামের এবাদতের সাথে আমার এই এবাদতটার সাথে পরিমাণে পরিমাণে মিলে যেতে হবে নবী সাল্লু আলাইসাল্লাম এখানে নামাজ পড়েছেন দুই রাকাত আমার নামাজ যদি হয় তিন রাকাত তাহলে এখানে পরিমাণে পরিমাণে মিলে নাই পরিমাণে পরিমাণে মিলতে হবে পরিমাণের থেকে নবী সাল্লাম যেই পরিমাণ এবাদত করছেন ওই পরিমাণের চাইতে বেশি হওয়া যাবে না যদি বেশি হয় এত্তেবা হবে না সেই তিনজন প্রসিদ্ধ সাহাবির ঘটনা আমরা সবাই জানি আম্মাজানদের কাছে আসছিলেন নবী সালামের এবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন এবাদতের বর্ণনা দিচ্ছেন তারা বলতেছিল আহারে তো এবাদত তো কম পরে একজন আরেকজনকে কয় নবী সালামের আবাদত কম হলে অসুবিধা নাই কিন্তু আমাদের আবাদত কম হলে অসুবিধা আছে কারণ আমরা গুণাগার আল্লাহ রসুলের গুণা নাই একজন কয় আল্লাহর কসম আজকে থেকে সারা রায় আর ঘুমাবো না খালি আবাদত করব। আরেকজন বলে আল্লাহর কসম আজকে থেকে আমি সারা জীবন খালি সিয়াম পালন করব একদিনও সিয়াম বাদ দিব না আরেকজন কয় আল্লাহর কসম আমি বিয়ে শাদি করব না খালি আল্লাহর রাস্তায় আবাদত করতে থাকবো জেহাদ করতে থাকবো তিনজনের কাজগুলো ভালো শপথগুলা ভালো কথাগুলা ভালো কিন্তু আল্লাহ রসুল যখন শুনলেন তখন বললেন কি আমা কুলতুম কাজা ওয়া কাজা তোমরা এরকম এরকম বলছো আমি নবী শুনছি আমা ওয়াল্লাহি ইন্নি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম আল্লাহর কসম আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি আমি রাসুল আমি হলাম ইমামুল মুত্তাকিন আমি হলাম সাইয়দুল মুরসালিন সুতরাং আমার চাইতে কেউ যদি বেশি এবাদত করতে চায় কেউ যদি আল্লাহরে বেশি ভয় করতে চায় সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয় তাহলে বেশি আবাদত করতে গিয়ে বেশি আমল করতে গিয়ে নবী সাল্লামের উম্মতের থেকে বের হয়ে গেছে যাচ্ছিল তাহলে নবী সাল্লাম থেকে বাড়তি অগ্রগামী হওয়া যাবে না সব সময় নিচে থাকতে হবে এই জন্য এত্তেবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নবী সালামের পরিমাণের সাথে পরিমাণ মিলে কিনা নবী সাল্লাম যেই কয় রাকাত পড়েছেন ওই কয় রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে তার থেকে বাড়ানো যাবে না এই জন্য সাহাবাই কেরাম সুন্নত নামাজ পড়ার ক্ষেত্রেও তারা নবী সালাম জোহরের সন্ন্যত যেই কয় রাকাত পড়ছেন তারা সেই কয় রাকাতের বেশি পড়তেন না বরং নফল নামাজ পড়ার ইচ্ছা করলে ওই জোহরের সাথে পড়তেন না পরবর্তীতে আলাদা করে পড়তেন যাতে নবী সাল্লামের ওই সুন্নতের রাকাতের মধ্যেও বেশি না হয় এটার নাম হলো এত্তাবা কদরে কদরে পরিমাণে পরিমাণে মিলতে হবে নবী সাল্লাম ফাতহে মক্কার অভিযানে মক্কা বিজয়ের অভিযানে রমজানের দিনে সবার সামনে পানি পান করে সিয়াম ভেঙ্গে ফেলছে কয়েকজন বলতেছে নবী সাল্লাম ভেঙ্গে ফেললে আমাদের অসুবিধা কি আমরা সিয়াম রেখে দিই নবী সাল্লামের চাইতে বেশি বুজুর্গ সাজতে গেছে আল্লাহ রসুল রোজা ভেঙে ফেলছে ওনারা রোজা রেখে দিবে সিয়াম পালন করবেন মনে করছেন অসুবিধা কি নবী সাল্লাম ভাঙছেন আমরা ভাঙার দরকার আমরা সিয়ামরত অবস্থায় জেহাদ করব আল্লাহ রসুল সাল্লামের কাছে খবর পৌঁছল যে কয়েকজন সিয়াম ভাঙ্গে নাই আল্লাহ রসুল সাল্লাম বললেন এরা তো আল্লাহর নাফরমান এরা আল্লাহর নাফরমান এরা রোজা রাখি আল্লাহর নাফরমান হয়ে গেছে সিয়াম পালন করে আল্লাহর নাফরমান কারণ নবী সাল্লা সাল্লাম ভেঙে ফেলছেন এরা রেখে দিছে তাহলে নবী সাল্লা সাল্লামের এত্তেবা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরিমানে পরিমানে কদরে কদরে মিল থাকতে হবে কয়টা গেল ছয়টা সাত নম্বর হলো কাইফিয়াতে কাইফিয়াতে মিল থাকতে হবে এত্তেবা করতে হলে কাইফিয়াত মানে হলো পদ্ধতি ধরন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এবাদত করার ক্ষেত্রে যেই এবাদতটা যেই পদ্ধতিতে যেভাবে করেছেন ওই কাইফিয়াতের দিক থেকে ওই ধরনের দিক থেকে ওই পদ্ধতির দিক থেকে মিল থাকতে হবে কাইফিয়াতে কাইফিয়াতে মিল থাকতে হবে কাইফিয়াতে মিল না থাকলে নবী সাল্লামের সুন্নতের এত্তেবা হবে না যেমন অজু করতে গেলাম আমি শীতের দিন আমি প্রথমে মোজা খুলে ফেললাম মোজা খুলে আমি প্রথম পা ধুয়ে ফেললাম এরপরে হাত ধুলাম এরপরে মুখ ধুলাম এরপরে মাথা মাছে করলাম অজুর যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমি করলাম কিন্তু আগেরটা পরে পরেরটা আগে এভাবে এলোমেলো করে করলাম আমার অজু হবে কিনা কেন হবে না নবী আলাই হেবাসাল্লামের অজুর কাইফিয়াতের সাথে ধরনের সাথে আমার অজুর কাইফিয়াতটা মিলে নাই এজন্য নবী সাল্লাহ সাল্লামের অজুর সাথে আমার অজুর কাইফিয়ত মিলে নাই সব কাজ করার পরেও আমি নাম্বার পাইছি জিরো অজুর কিন্তু সব কাজ করছি একটাও বাদ দিনে আমি হাতও ধুইছি পাও ধুইছি মাথা মাছে করছি সব কাজ করছি কিন্তু আগেরটা পরে পরেরটা আগে এলোমেলো করে ফেলছি এই কারণে নাম্বার পেয়েছি কত জিরো কারণ কি ওই নবী সাল্লামের এত্তে বাতা হয় নাই তাহলে কাইফিয়াতে কাইফিয়াতে না মিললে ধরনে ধরনে না মিললে ওইটা নবী সাল্লাহ আলহিমের সুন্নতের এত্তেবা হয় না সুন্নতের অনুসরণ হয় না